উত্তম গোলামি হল আসলাত নামাজ নামাজের মাধ্যমে আমরা একটা জিনিস শিখতে পেলাম নামাজের মধ্যে একজন ইমাম নিযুক্ত হয় যারা নামাজ পড়বে ইমামের সাথে একসাথে ইমামের এত্তেবা করতে হয় এত্তেবা মানি অনুসরণ করা আরেকটাকে বলা হয় এনকিয়াদ এত্তেবা এনকিয়াদ এনকিয়াদের মানি হল ইমাম সাহেব যেইভাবে যা করেন সেইভাবে সব কিছুকে আদায় করা এত্তেবা আর এনকিয়াদ প্রায় কাছাকাছি ইমাম সাহেব তকবিরে তাহারিমা বাঁধল মুক্তাদি যদি মনে করে যে আমি এই সময় একটু রুকু করে নেই তাহলে ইমামের এত্তেবা হবে না ইমাম সাহেব রুকুতে মোক্তাদি দাঁড়িয়ে আছেন ইমামের এত্তেবা হবে এত্তেবার মধ্যে বলা হচ্ছে যে যাকে অনুসরণ করা হয় তার কদম বকদম তার প্রত্যেকটা কাজের সাথে নিজকে একত্রিত করা এটাকে এত্তেবা বলা তবে এত্তেবার মানির মধ্যে আরেকটা জিনিস আছে এত্তেবার মধ্যে ওলামাই কারাম বুঝবেন তার মধ্যে একটা তাব তা বা আইন তাবন একটা শব্দ আছে এটা শব্দের অর্থ হইল পিছে এত্তেবা করব যে যাকে এত্তেবা করব তার পিছে থেকে থেকে অনুসরণ করা লাগবে আগে না তার মানে ইমাম সাহেবের পিছনে এত্তেবা করবে মানে ইমামের আগে কোনো কাজ হবে না এত্তেবার মধ্যে এটা আছে যে ইমামের পিছে পিছে হতে হবে ইমাম রুকুতে গেছে আমি ইমামের পিছে রুকুতে যাব ইমাম সেজদা গেছে আমি ইমামের পিছনে সেজদা যাব ইমাম দাঁড়ালেন আমি ইমামের পিছনে দাঁড়াবো এমন না যে ইমামের আগে হয়ে যাবে নমুনা তো একরকম হল ইমাম সাহ রুকু করলেন আমিও রুকু করছি দেখতে তো এক হিসাবে মোটামুটি অনুকরণ পাওয়া গেছে কিন্তু এত্তেবা হয় নাই কারণ মোক্তাদিরটা আগে হয়েছে ইমামেরটা পরে হয়ে গেছে সমান সমানও হতে পারবে না কমপক্ষে একটু না একটু পিছনে হতে হবে তকবীরে তাহারিমার মধ্যে ইমাম সাহেবকে এই জন্যেই মাসালা বলে দেওয়া হয়েছে সমস্ত মুক্তি সাহেবেরা ইমাম সাহেব তকবীরে তাহারিমার মধ্যে লম্বা করে টান দিবে না অনেক অনেক জায়গার মধ্যে ইমাম সাহেবেরা মাসালা জানে না এই জন্য আল্লাহ আকবর এরকম অনেক জায়গায় ইমাম সাহেব মাসালা জানে না কারণ ইমাম সাহেবের এই লম্বা টানের ফাঁকি দিয়া মুসল্লি উনি নিয়ত ব্যাঙ্গে ফেলছে ইমামের আগে হয়ে গেছে মুসল্লির নিয়ত এই ইমামের পিছনে এত্তেবা করে তকবিরে তাহারিমা সহি হল না তকবিরে তাহারিমা হয়েছে কিন্তু ইমামের এত্তেবা হয়নি এজন্য মুক্তাদি ইমাম সাহেব আল্লাহ আকবর বলবেন ইমাম সাহেবের আল্লাহ আকবর শেষ হইল মুক্তাদিও আল্লাহ আকবর কমপক্ষে সামান্য একটু সময় একেবারে আধা সেকেন্ড হলেও কমপক্ষে মুক্তাদিরটা একটু পরে হতো তাইলে এত্তেবা পুরাপুরি হবে এত্তেবা তাবান যেহেতু পিছে পিছে হবে আগে হতে পারবে না এই নামাজের মধ্য থেকে এই এত্তেবা যেহেতু শরীয়তের সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ একটা ইবাদত হল নামাজ আর নামাজের মধ্যে সর্বোৎকৃষ্ট নামাজ হল জমাতের সাথে আদায় করা জমাতের সাথে আদায় করতে গেলে একজন ইমাম হবে আর বাকিরা তার এত্তেবা করবে এরা মোক্তাদি হবে তার অনুসরণ করে করে চলবে এর মধ্যে নামাজের দ্বারা আর ইমামের এই কাজটার মধ্যে আরেকটা জিনিস আছে যেটাকে এনকিয়াত বলা হয় এই এনকিয়াত যেটাকে সারেন্ডার বলা হয় ইংলিশে সারেন্ডার বলা হয় আত্মসমর্পণ সমর্পণ যেটাকে বলা হয় এটাকে এনকিয়াত বলা হয় তো এই এনকিয়াদটা আমাদেরকে নামাজের মাধ্যমে শিখানো হল নামাজের মধ্যে একটা মানুষ পুরাপুরি ইমাম সাহ যতক্ষণ সেজদায় থাকে মুক্তাদি ততক্ষণ সেজদা থাকবে ইমাম সাহ যতক্ষণ রুকুতে না যাবে দাঁড়িয়ে থাকবে মুক্তাদি ততক্ষণ দাঁড়িয়ে থাকবে এটার থেকে আমাদেরকে এই জিনিসটুকু এই যে আমাদের যে রাস্তাটা যে রাস্তায় আমরা একটু মেহান্নত করার জন্য একটু ফিকির হাঁটাহাঁটি করতেছি তাসাউফের লাইন যেটাকে বলা হয় মাকসদ তো সকলের এক সেই একই মাকসাদের পিছনে মেহান্নত করতেছি সকলে এখন এই উদ্দেশ্যে পৌঁছার জন্য হয়তো দেখা যায় মাধ্যম বিভিন্ন রকম যার যে মাধ্যমটা ভালো লাগছে সে সেই মাধ্যমের অনুসরণ করে এখন এই অনুসরণ করতে যাইয়া এত্তেবা আর এনকিয়াদ এই দুইটা পাশাপাশি জরুরি জিনিস মাকসাদটা কি মাকসাদ তো যেহেতু হলো আল্লাহ পাকের সন্তুষ্টি আমার হায়াতটা আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যায় আর আমি আখেরাতে আল্লাহ পাকের কাছে নাজাদ প্রাপ্ত হয়ে যাই এটাই তো সকলের উদ্দেশ্য উদ্দেশ্য যদি এটা হয় এই উদ্দেশ্যে যাওয়ার জন্য যা যা দরকার এগুলি সব কিছু হুবাহু করতে পারলে সে ইমামের এত্তেবা করল একটা অংশ ছুটে যায় তাইলে নামাজ ইমামের পিছনে পরিপূর্ণ হল এটা বড় কঠিনতম একটা বিষয় দুনিয়ার জীবনে আপনারা আমার থেকে ভালো বুঝবেন এগুলি আপনাদের অভিজ্ঞতা বেশি আপনাদের ব্যবসায়ী লেভেলের মধ্যে আছে গেঞ্জি জামা সেট যেগুলি আপনারা বানাইতেছেন মার্কেটে বিক্রি করতেছেন এগুলাকে কয়েকটা হাত হইয়া আইসা পরে চেক হয় এই চেকিং এর সময় যাইয়া দেখে কোনোখানে সিলাইটা ঠিক মতো হয়েছে কিনা কোনোখানে একটা স্পট আছে কিনা কোনোখানে একটা ফুটা পড়ছে কিনা এগুলাকে রিজিক্ট মালের মধ্যে ফালাই দেওয়া হয় কি অসুবিধাটা একটা ফোটা এই জামাটার পরিপূর্ণ জামাটার মধ্যে একটা ফোটা পড়ছে বা একটা সিদ্ধি পড়ছে পুরা জামাটাই তো ঠিক আছে এটাকে রিজিক্টের মধ্যে ফালাইলেন কেন কি অপরাধ করলো জামাটায় একটা ফোটার কারণে এটাকে রিজিক বাজে মালের মধ্যে তাকে ফেলে দিলেন এটা আপনার ওই ভালো প্যাকেটে ভালো সুন্দর বাক্সের মধ্যে আপনার তাকে সাজানো যে অবস্থায় সেই সৌভাগ্যটা তার জুটল না কেন শুধু একটা রিজেক্ট হয়েছে অথচ ওই একই সুতা দ্বারা তৈরি হয়েছে একই কারখানায় তৈরি হয়েছে একই মেকিং তার মধ্যে চলছে সব কিছু সুন্দর হল কিন্তু সর্বশেষ বাসনির মধ্যে আইসা যখন বাসট করলেন এর মধ্যে একটা সিদ্রি পাওয়ার কারণে এটাকে রিজেক্ট মালে ফেলাই দিলেন এটাকে এক নম্বর মালের প্যাকেটের ভিতরে ঢুকতে আপনি দিলেন না সে আপনার সুন্দর সাজানো তাকের মধ্যে যাইতে পারল না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সুবাহ সামান্য দুনিয়ার একটা গেঞ্জি কাপড় জামা স্বাভাবিক একটা ব্যাপার এটা সামান্য ব্যাপার আল্লাহ সুবাহানার কাছে তিনি আমাকে সংশোধন হওয়ার জন্য সমস্ত রাস্তা আল্লাহ বাতিয়ে দিয়েছেন বলেন তো এমন কোন আছে যে আল্লাহ রাস্তা বাতিয়ে দেন নাই সম্পূর্ণ রাস্তা আপনাকে আমাকে বাতিয়ে দিয়েছেন আমি নামাজ পড়তেছি আমি রোজা রাখতেছি আমি হজ করতেছি আমি জিকির করতেছি আমি তেলাওয়াত করতেছি কিন্তু কোরআন এবং হাদিসের ফর্মুলায় যিনি ওই কষ্টিক পাথর নিয়ে বসে আছেন সেই বস্নওয়ালার কাছে সর্বশেষ বাসুটের জন্য যখন ফালাইলেন উনি দেখে যে আপনার মধ্যে একটা একটা করে রিজিক পাওয়া যাইতেছে এখন দুনিয়ার মধ্যে আপনি ওই মালটাকে আপনার সমস্ত তাকের থেকে দূরে সরাইয়া দিলেন কে আমাদের ময়দানে যদি আমার আল্লাহ এইটাকে রিজেক্ট মাল করে যদি তার বাসনির মধ্যে আমাকে ফেলে দেয় সেদিন আমার কি অবস্থা হবে সেদিন তাকে আর খরিদ করার মতো আর কোনো কম দামি কাস্টমারও আসবে না যে দাম কমাইয়া দিলাম কোন রকম গরিব মিসকিনরা ব্যবহার করবে আল্লাহ পাকের বাসটের মধ্যে যদি রিজেক্ট হইয়া যায় সেদিন পুনরায় আইসা সংশোধন হবার মতো আর নসিব হবে না এই জন্যই এই রাস্তা বা এই রাস্তাটা এমন একটা রাস্তা এটার মধ্যে আমার জীবনের সমস্ত কাজগুলাকে যেগুলি আমরা যে বাপে না যেগুলির কারণে আমি কোন আমার মালটা রিজিক্ট হইয়া যায় আসল মালের প্যাকেটে ঢুকা যায় না এগুলাকে সংশোধন করার জন্যেই আল্লাহ পাক বলছে কদ আফলাহমান কদ আফলাহমান জাক্কাহা ওয়াকদ খাবামান দাসাহা আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ জানাই দিলাম তোমার জীবনটাকে রিজিক থেকে তুমি বাঁচাইয়া বিভিন্ন রকমের দোষ ত্রুটি মুক্ত বানাইয়া তোমার জীবনকে যদি তুমি দামি বানাইতে হয় তোমাকে পরিপূর্ণ তুমি আত্মার পরিশুদ্ধ কর তোমার এই পরিশুদ্ধ আত্মা দিয়া যদি তুমি সফল কাম হতে পারলা আমি আল্লাহ পাক বললাম তুমি নিশ্চয়ই সফল কাম হয়ে যাইবা কে কেয়ামতের ময়দানে আমার বাসুনির মধ্যে তুমি নাজাদ পাইয়া যাইবা وقد خاب من ওই লোকটা নাকাম হয়ে যাবে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সে পরিত্যক্ত মালের কাতারে চলে যাবে মান আল্লাহ পাক বলছে খায়েব খাসের নোকসানে পড়ে যাবে ক্ষতিগ্রস্ত পড়ে যাবে যে তার এই নকশটাকে আত্মাকে সে পরিতৃপ্ত করতে পারে নাই পরিষ্কার করতে পারে না এটাকে মলে দিছে নষ্ট করে ফেলছে স্পষ্ট কথা আল্লাহ বলে দিলেন এখন আমাদের আমার এই শরীরের জীবনটা এটা একটা মালের মতোই মনে করেন এখন আমাকে একটা একটা করে বাসনীয় যখন করা হবে আমার জীবনের হাজারো কাজগুলি আমার মধ্যে সব সিদ্ধিওয়ালা পাওয়া যাবে দাগওয়ালা পাওয়া যাবে এই জন্য আল্লাহ পাক বলছে কাল্লা বালরান আলা আমার আল্লাহ পাক বলতেছে বান্দা তোমার অন্তরের মধ্যে তোমার এরকম রিজেক্টের কারণে গুনার কারণে নাফরমানির কারণে বা এনকিয়াদ পরিপূর্ণ না হওয়ার কারণে এক একটা করে দাগ পড়তে থাকে তোমার এই কাপড়ে একটা একটা করে দাগ পরে একটা করে দাগ পরে পড়তে পড়তে পড়তে পড়তে তোমার কলমটা পরিত্যক্ত মালের মতো রিজেক্ট মালের মতো হয়ে যাবে এই কলম কোনোদিন আমার কাছে গ্রহণযোগ্য হবে না এটা বড় কঠিন একটা ব্যাপার দুনিয়ার কাপড়ের মধ্যে দাগ পছন্দ হয় না কেমনে দাগ উঠাইবেন ক্লিন বক্সে দিবেন বিভিন্ন পাউডারের মাধ্যমে দাগ উঠাইতে মনে চায় দাগওয়ালা জামাটা নিয়ে বাইরিতে মনে চায় না আর আমার আল্লাহ পাক বলতেছে তোমার কলবের মধ্যে যে এতগুলি দাগ পড়ে আছে এই দাগওয়ালা কলবটা নিয়ে বন্দা আমার কাছে আসার জন্য সাহস করলা তুমি কেমন করে কেমন করে সাহস করলাই ওলা কলম নিয়ে আসবা এই জন্যই আল্লাহ রাব্বুল আলমিন তিনি বারবার বলছে বান্দা তোমাকে দাগমুক্ত কলব বানাতে হলে বান্দা খালিস তবা করো আজকে নামাজ পড়ো নাই আগামীকাল থেকে তুমি কঠিনতম সিদ্ধান্ত নাও জীবনে ইচ্ছা করে আর নামাজ কাজা করব না আজকে মিথ্যা কথা বলছ আগামীকাল থেকে পরিপূর্ণ তুমি অঙ্গীকার করো আল্লাহ মিথ্যা কথা জীবনে আর বলবো না একটা একটা করে যত গুণা হতে পারে প্রত্যেকটা গুনার জন্য এক একটা দাগ আসবে এইভাবে করে জীবনটাকে তুমি রিজেক্ট মুক্ত করার জন্য বাসুটি মালের মধ্যে না পালাইতে হলে কলপটার মধ্যে তুমি ওয়াশ করার ব্যবস্থা করো ওয়াশ করবা কি করে তবা তোমার জন্য লাজেম বাজা বাজা আর যে গর্ভপুরস্তি বাজা বাজা کر کافر و بت پرستی بازا بازا نی درگاہ ہے ماں درگاہ ہے نا امید نیز صد بار اگر توبہ شکستی بازا بازا اے جنو اللہ پاکر عارب بلتے سے ہے جگتر ایمان دارے را مضبوط بھابے توبہ کرو তওবার উপরে অটল থাকার জন্য চেষ্টা করো ভালোভাবে চেষ্টা করো তারপরে যদি ইনসান হওয়ার কারণে নফসের তাকাদায় পড়ে শয়তানের অসায় কখনো গুণা হয়ে যায় কাহাকে জানাইবার চেষ্টা করো না একমাত্র আল্লাহ জানছে আর তোমার মধ্যে আছে গোপন রাখা অবস্থায় খালেজ ভাবে তবা করো এই দাগ থেকে কলবকে মুক্ত করো এটা তো করি না এটা তো হচ্ছে না এই দাগওয়ালা কলব নিয়ে আমি যাইতে চিন্তা করতেছি সাহস কত বড় আল্লাহ বারবার বলছে বলছেন যে এই জন্য তোমাকে বলছে হ্যাঁ তুমি চেষ্টা হাততাল কান তুমি চেষ্টা করবা যে তোমার কলবের থেকে দাগকে উঠাইতে আর কখন দাগ উঠবে আল্লাহ আকবর দাগ যেরকম মেডিসিন ওরকম লাগবে হালকা দাগ পড়লে একটু ঘষা দিলেই উঠে যায় দাগ যখন বেশি হয়ে যায় তখন এটা হচ্ছে ব্লিচিং পাউডার লাগে যেটা ওজার থেকে আরো পাওয়ারফুল ওরকম পাওয়ারফুল মেডিসিন দিয়া ঘষা দিলে দাগ উঠে যায় ঠিক আমার গুণা যেরকম হবে আমার মধ্যে গুণাটা যে আন্দাজা হবে আমার তবাটা ওরকম মাপের হওয়া লাগবে যদি তবা ওরকম হাকিকতওয়ালা তবা যদি না হয় এই দাগটা সহজে উঠবে না আমার আল্লাহ তিনি দেখতেছে আমি তবা করলাম কোন ক্যাটাগরির তবা করেছি আমার তবার পাওয়ার কত এটা আল্লাহ দেখতে চায় তবার পাওয়ার যদি পাওয়ারফুল যদি হয় তাহলে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার আসলিয়তকে পাল্টাইয়া আরেকটা আসরে বানাইয়ে দেয় যেমনটা হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর সামনে মদের বোতল লইয়া যাইতেছে যুবক ওমরে ফারুকের সামনে পড়ে গেছে আর বলছে যেহেতু এখন যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল ওমরের ব্যাগ আমার পিঠে সহ্য হবে না আমাকে যে দৌড়া মারা শুরু করবে এই জন্য মনে মনে চিন্তা করছে আল্লাহ ওমর আসতেছে রাস্তার মধ্যে আমাকে যদি ওমর জিজ্ঞাসা করে আমি বলবো আমার এই বোতলের মধ্যে দুধ আমি এই কথাটা বলবো আর জীবনে কানটা না খাই আল্লাহ তোমার কাছে তবা করলাম জীবনে আজকা যদি ওমরের হাত থেকে যদি আমি বেঁচে যেতে পারি জীবনের জন্য একটা ফোটা মদ আর কোনোদিন ব্যবহার করব না তবা যখন এরকম হাকিকতওয়ালা তবা যখন হয়েছে আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে ওমর জিজ্ঞাসা করেছে হাতে কি বলে আমার হাতে দুধের বোতল আল্লাহর জাতির উপরে ভরসা করে বলে ফেলছে এটা কি দুধ হবে না মদ থাকবে তার এখনো জানা নাই অমর বলতেছে দেখি তোমার হাতের এটা কেমন খুইলা দেখে আসলেই দুধের বোতল হয়ে গেছে এই জন্য অন্যায় যেরকম হবে তার তবাটা ওরকম পাওয়ারফুল হওয়া লাগবে যখন পাওয়ারফুল তবা হবে তখন এই মরিচাগুলি দাগগুলি দূর হবে আর কলবটা তখন ধপধপ করতে থাকবে আল্লাহ একবার এই কলব আপনাকে ইবাদতের দিকে আগ্রহ করে নিয়ে যাবে যেই কোনো ইবাদত করবেন ইবাদত মজা লাগবে স্বাদ লাগবে জিকির করেছেন আরো মজা লাগবে আরো মজা লাগবে আরো মজা লাগবে নামাজ মজা লাগবে মিথ্যা কথা বললে শরীরের মধ্যে বিষের মতো মনে হবে গিবতের কথা বললে শরীরের মধ্যে বিষাক্ত অবস্থা হবে এই জন্য তবা পাওয়ারফুল তবা হতে হবে অন্যায় যেরকম হবে তবাটা ওরকম পাওয়ারফুল হলে এই দাগগুলি মুছে যাবে একেবারে নিট ইন ক্লিন পরিষ্কার একটা কলব নিয়ে আমি আল্লাহর কাছে যাইতে পারব নিজের দাগকে মশা লাগবে যারা আমরা এই রাস্তায় নাম লেখাইছি আমাদের কিন্তু লাজেম আজ পারলেন না কাল পারলেন না হইতে হইতে এক মাস গেল দুই মাস গেল ছয় মাস গেল এক বৎসর গেল তো আমি এখনো সেই গুনার মধ্যে লেগেই আছি তা আমাকে যে হাতছানি দিয়া ডাকছে তুমি আসো বন্দা আসো আসো আমি তোমাকে মাফ করে দিব আমি কোন মুখে যাব আমি ওই যুবকের মতো এরকম একটা তবা করে এরকম একটা অন্তর নিয়ে যাই আল্লাহ আমাকে পাল্টেই দিবে মুহূর্তের ভিতরে তা করি জিকির করতেছি গুনাও করতেছি জিকির করতেছি হ্যাঁ অপরের হক নষ্ট করতেছি জিকির করতেছি ব্যাপারদায় চলতেছি জিকির করতেছি হারাম খাইতেছি জিকিরের জায়গায় জিকির আমার কাজের কাছে আমার আত্মা পরিশুদ্ধি হল না কেমতের ময়দান আল্লাহ পাক যখন বাসু নিয়ে ফেলাবে তখন বোঝা যাবে তখন এই দুনিয়ার ধান্দাবাজির কারণে মিথ্যা কথা বললাম এই বাল বাচ্চার বরণ পোষণের জন্য ধোকাবাজি করলাম মানুষের হক নষ্ট করলাম শরীয়তের হুকুম নামাজ রোজা সব কাজা করে দিলাম সেদিন দেখা যাবে যে কেউ নাই আমার পাশে নাই কেউ নাই সেদিন আমি আকবর বুঝে তো আসে আসে বুঝে আসে কিন্তু আসলেও শয়তানের আসার কারণে বুঝটা ঠিক রাখতে পারি একটা মানুষ মরতে দেখি আরে মরার লাশ থোয়ার পরে একদিন পরেই আস্তে আস্তে করে মিরাসের বন্টনের পরামর্শ শুরু হয়ে যায় আমার মতো বোকা আমি নামাজটা নষ্ট করছি এই পোলাবানের টাকা পয়সা সংগ্রহ করে ফিরে যাওয়ার জন্য এই নামাজ বাদ দিলাম বাইনের সম্পদ বানাই দিয়ে গেছে আর আমি মরতে দেরি এরা এখন বাঘ লইয়া বসতে দেরি নেই আমি মিথ্যা কথা বলছি এই ব্যবসাটার মধ্যে মিথ্যা কথা বলে ব্যবসাটাকে উন্নত করতে গেছে মিথ্যা করার গুণাটা পাপটা আমার কাছে থাকলো আর যারা বন্টন করে নিতেছে এরা মিথ্যা কথার একটা চুল পরিমাণ ভাগ নিবে না একটা গুনার ভাগ তারা কেউ আসলে ব্যাকল আমরা আকল হয় আমার সত্য কথা বলবো ধোকাবাজি করব না কাহারো হক নষ্ট করব না এর মধ্যে যেটুকু আমার তকদিরে হওয়ার আছে এটুকু হবে আল্লাহ আকবর হাজার গাঙ্গুহি রহমতুল্লাহ আলের কাছে একটা গ্রাম্য মানুষ মুড়ি হইতে আসছে অত বড় শিক্ষিত না মূর্খ টাইপের মানুষ রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলী তাকে বায়াত করেন বায়াত করাবার সময় শিরিক থেকে গুনায় কবিরাত থেকে তাকে তবা করাইল তো বায়াত করাবার পরে ওই লোক যাইবার সময় বলতেছে হজরত ইন্ডিয়াতে হজরত তো বলে না মৌলবীজি মৌলবীজি আপনি তো আমাকে কবিরা গুনার থেকে তবা করাইলেন সিরিকের থেকে তবা করাইলেন আমি যে আফিন খাই আফিন থেকে তো তবা করার নাই হজরত বলতেছে মুজে কে পাতা হয় যে তোমার আপিন পিতে হোক আরে তুমি যে আপিন খাও এটা তো আমি জানিও না সে এখন নিজে স্বীকার করছে হজরত তাকে বলছে আগামীকাল তুমি আইসো তোমার যে আপিন খাও ওই আপিনের পোটলা নিয়ে আইসো আপিনের পোটলা নিয়ে আসছে আনার পরে এগুলাকে ছোট ছোট গুলি বানাইছে এরকম ছোট ছোট গুলি বানাইয়া তো হজরতের হাতে দিছে হজরত আমার হাতে আমি দেখি কোন কতটুক পরিমাণ খাও তুমি বলে হজরত আপনার হাতের মধ্যে যেগুলি আছে একদিন আমি এতগুলি খাই পেলাম হজরত চিন্তা করছেন যে অত করা অভ্যাস তার এটার মধ্যে হয়তো একবারে নিষেধ করলে পারবে না কত তো হজরত একটা মাপ দেখাই দিলেন বলে যে এই যে এতটুক এতটুক একদিন খাইবা এর পরের দিন থেকে এর থেকে আবার চার ভাগ করে এক ভাগ আবার কমাইবা এর পর দিন থেকে আরেক ভাগ কমাইবা সেই লোক চিন্তা করছে তাহলে তো শেষ টাইমে তো বুঝি কমাইয়া কমাইয়া মানি শেষ অবস্থা কি হয়তো দেখা যাইব ওই একটা ফোটারে এটারে হয়তো ষোলো ভাগ করলাম ষোলো ভাগ করতে বুঝা যায় ষোলো দিন পরে আর খাওয়া যাবে না প্রথম দিন একটু খাইলাম দ্বিতীয় দিন এর থেকে এক ভাগ কম তৃতীয় দিন আরেকটু কম আরেকটু কম হতে হতে তো দেখা যাবে ষোলো দিন পরে তো আর খাওয়া যাবে সে পুরাপুরি এখন পুরা নিয়ত করছে কিছু কিছু মানুষ আমাদের এখানে আছে মন দুদল্য ওয়ালারা কোনোদিন এখানে ওয়াজ শুনতে আসবেন না আমি ওই দুদল্য মনওয়ালাদের ওয়াজ করতে ভালো লাগে কেউ এখানে কতক্ষণ বসে আবার ওইখানে আওয়াজ পাইছে অসুস্থ উঠটা হেনে জায়গায় আবার হেনে কেউ বসে আবার হ্যান থেকে ভালো না লাগলে আবার এখানে আহে এরকম ওয়ালারা ওয়াজ শুনলে কোনোদিন ফায়দা হবে না কতক্ষণ এইটা ধর্ম কতক্ষণ ওই ধর্ম কতক্ষণ এই রশি কতক্ষণ ওই রশি এই দুই নৌকার মধ্যে পাড়া দিবেন তো মাঝখান দিয়ে ফাঁকাইয়া বলে দেবেন এগুলি পছন্দনীয় নয় মনে রাখবেন আল্লাহ তো সেই লোক এখন চিন্তা করল যে হজরত বুঝে আসছে আমার সে প্রথম মনে করছিল যে আফিন যে খাই এটা হজরত হয়তো জানাই জানাইলে যদি আমাকে বলে যে ঠিক আছে তুমি আফিনটা খাইও তাহলে তো একটা অনু এখন দিকে হজরত আমাকে একটা কিসিম করে দিলেন এখন তাহলে বোঝা যাচ্ছে রেজাল্ট সাইডে দিতে বলে যে হজরত मैं आपके सामने ये इकरार करता हूं कि मैं कभी आफिन नहीं पीऊंगा এটুক এটুক করে কমাবো না সিদ্ধান্ত নিলাম আফিন আর খাবই না ওই লোক গ্রাম্য মানুষ একদিন করে তো রসুল হজরতের সামনে একদিন করে গেছে হজরত দোয়া করলেন গেছেন বাড়ি যাওয়ার পরে নফস নফসে এবার খুব তাড়না করতেছে এখন বলেন যে লোকটা জীবনভর এই অভ্যাস এখন আল্লাহর অলির হাতে হাত দিয়া ওয়াদা করেছে ওই দিক দিয়া নফস তাড়না করতেছে খুব কষ্ট হইতেছে জানটা বাইরিয়ে যেতেছে আফিন ওই দিন গেল শেষ হইয়া রাত্রেবেলা হঠাৎ করে তার এখন দাস্ত শুরু হয়েছে পাতলা পায়খানা দাস্ত যখন শুরু হয়েছে হজরতের কাছে খবর পাঠাইছে তাড়াতাড়ি হজরত হজরত বলছে যে কি হালাত বলে যে হজরত এই অবস্থা তুম আল্লাহ কি সাথ মহামেলা দুরুস্ত কি হয় উসকি জাত পর একই করো তুমি আল্লাহর সাথে মহামেলা দুরুস্ত করছো খাইবা না বলছো যখন এখন কারো কাছে বলার দরকার নাই তোমার শেখায় যা বলা সেখানে বলো দাস্ত হইতেছে হইতেছে সেও চলতেছে এইভাবে তিন দিন পর্যন্ত তার লাগাতার দাস্ত হয়েছে তিন দিন পরে দাস্ত বন্ধ হয়ে গেছে আল্লাহর মেহরবানি জীবনের জন্য আফিনের যে একটা এস্তেহার মহব্বত ছিল এটা তার দিলের থেকে চলে গেছে বলেন এখন এই লোকটা হজরতের কাছে বায়াত হলো বায়াত হওয়ার পরে হজরত জানেও না সে নিজেই সাইজা ধরা দিছে ধরা দিলেন হজরত যখন তাকে বলে দিলেন আর একই কত মজবুত আল্লাহ পাকের সাথে মোয়ামেলা যখন ওরকম হয়েছে ফল ওরকম হয়েছে আল্লাহ একটু নাড়াচাড়া দিয়া দেখছে যে ওর একিনটা ওর তবাটা করল যে এটা কতক্ষণ ঠিক থাকে এই জন্য আল্লাহ পাক একটু দাস্ত শুরু করাই দিছে যে আফিনটা না খাওয়ার কারণে তার অবস্থাটা এরকম এখন সে কতটুকু অটল থাকতে পারে এটা আল্লাহ তিন দিন পর্যন্ত তারা চেক করছে তিন দিন পরে যখন দেখছে যে আলহামদুলিল্লাহ সে পুরাপুরি ষোলো আনায় ষোলো আনায় একই আল্লাহ পাক তিন দিন পরে আল্লাহ পাকের মদত এবার দিয়ে দিলেন আফিরের গন্ধ শুনতে পারে না সে এটা কি আল্লাহ পাক বলছে আল্লাহ আরে আমার সাহায্য তো কাছাকাছি ঘুরতেছে শুধু কেবল তুমি ওরকম হইয়া যাও সাহায্যটা তোমার সাথে আইসার লেগে যাবে এই জন্য আমরা ওরকম তাওবা করি আর গুণার কইবে বাঁচতে চাই নিজকে ওরকম ভাবে তৈরি করব সিজরি যেন সব আমার থেকে দূরে আমি যেন রিজিক্ট মালের মধ্যে পড়ে না যাই চেষ্টা করা লাগবে যতটুকু আমার চেষ্টা আছে অতটুকু চেষ্টা চালাই যাব আর আল্লাহর কাছে সাহায্য চাবো ইনশাল্লাহ আল্লাহ পান কিছুদিন পরে আমার জন্য পুরা মদত সাহায্য করবে এভাবে কিছুদিন সময় আল্লাহ দেখবে যে ও কতটুকু আছে ঠিক আছে এই জন্য আমরা মনে রাখি তসবি পড়বো জিকির করব তো জিকির আল্লাহর জন্য করব আর পুরো এনকিয়াদ হতে হবে যে আমি এই রাস্তায় আসছি আমাকে সংশোধন হওয়ার জন্য যে কথাগুলি বলা হচ্ছে আমি সংশোধন হবই ইনশাল্লাহ এইভাবে সামনে বাড়া লাগবে তাহলেই দেখবেন যে ইনশাআল্লাহ এটার ফায়দা আর লাভ হবে আল্লাহর জন্য যখন হয়ে যায় লঞ্চে চলতেছে লঞ্চ ওলাদের লঞ্চের কাজ লঞ্চ চলতেছে আপনি বসে বসে যদি ওই সময় আল্লাহ পাকের সামনে যদি আপনি জিকির আসকার করেন দেখবেন যে করতে করতে করতে আপনার দিলের হালাতটা এমন হবে এমন অবস্থা আপনার মধ্যে তখন আসবে আপনার তখন এই আল্লাহ পাখির জন্য একটা মায়া সৃষ্টি হবে আপনি তখন এর মজাই লাগবে দেখবেন যে আপনার চোখ দিয়ে পানি আসবে তখন মায়া সৃষ্টি হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝবা আল্লাহর জন্য কে আমাকে কি বলবে না বলবে আমার দিনের রাস্তা যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে যে ফর্মুলা যে নমুনা আল্লাহ রসুলের মাধ্যমে দিয়েছেন এগুলি ওলামাই কেরাম বুজুর্গানে দিন নিজেরা আমল করে করে আমাদেরকে বুঝাচ্ছে আমরাও চেষ্টা করব যে আমাদের ওই রাস্তাটা ভাবে ইমামের এত্তেবা করব যেন আমি আগে ইমাম পিছে এরকম যেন না হয় ইমামের এত্তেবার সাথে সাথে যেন আমি লেগে থাকতে পারি আর এনকিয়াত পুরাপুরি যেন এতাত আমার মধ্যে হয় তারপরে ইনশাল্লাহ দেখবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাস্তা খুলে দিবেন